উরওয়াহ রদেল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন তাকে মারওয়ান ইবনু হাকাম ও মিসওয়ার ইবনু মখরামা রদিয়াল্লাহ তাল্লাহ্ন রিওয়াত করেছেন যে যখন হাওয়াজিন গোত্রের প্রতিনিধি দল মুসলিম হয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট এসে বলল যে তাদের মালামাল ও বন্দি উভয়ই ফেরত দেওয়া হোক তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের বললেন আমার নিকট সত্য কথা অধিকতর প্রিয় তোমরা দুয়ের মধ্যে যে কোনো একটি গ্রহণ করো বন্দি নয় মালামাল আর আমি তো তাদের অর্থাৎ হাওয়াজিন গোত্রের প্রতীক্ষা করেছিলাম আর তায়েফতে ফেরার সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দশ দিন থেকে অধিক সময় তাদের জন্য অপেক্ষা করছিলেন অবশেষে যখন তাদের নিকট স্পষ্ট হলো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের দুটোর মধ্যে যে কোনো একটি ফেরত দিবেন তখন তারা বলল আমরা আমাদের বন্দীদের ফেরত লাভই পছন্দ করি অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুসলিমদের সামনে দাঁড়ালেন প্রথমে তিনি আল্লাহ তালার যথোপযুক্ত প্রশংসা করলেন অতপর বললেন তোমাদের এসব ভাই তাওবা করে আমার নিকট এসেছে আর আমি উচিত মনে করছি যে তাদের বন্দীদের ফেরত দেব যে ব্যক্তি সন্তুষ্ট চিত্তে তা করতে চায় সে যেন তা করে আর তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় যে তার অংশ বহাল থাকুক সে যেন অপেক্ষা করে কিংবা আল্লাহ তালা আমাদেরকে প্রথম যে গণিমতের মাল দান করেছেন আমি তাকে তা হতে তা দিয়ে দিব তাও করতে পারে উপস্থিত লোকেরা বলল হে আল্লাহ রসুল আমরা সন্তুষ্ট চিত্তে তা গ্রহণ করলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি সঠিক জানতে পারিনি তোমাদের মধ্যে কে এতে সম্মতি দিয়েছে আর কে দেয়নি কাজেই তোমরা ফিরে যাও এবং নিজ নিজ প্রতিনিধির মাধ্যমে আমাকে তোমাদের সিদ্ধান্ত জানাও লোকেরা চলে গেল আর তাদের প্রতিনিধিরা নিজেদের লোকদের সঙ্গে আলোচনা করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট ফেরত এলো এবং তাকে জানালো যে তারা সন্তুষ্ট চিত্তে সম্মতি দিয়েছে হাওয়াজিনের বন্দিগণ সম্পর্কিত বিবরণ আমাদের নিকট এরকমই পৌঁছেছে